এই ধূসর মরুর বুকে কে এলো রে আজ এই ধূসর মরুর বুকে কে এলো রে আজ মুখেতে তাওহীদের বাণী শির দিনের দীপ্ত তাজ শির দিনের দীপ্ত তাজ এই ধূসর মরুর বুকে কে এলো রে আজ এই ধূসর মরুর বুকে কে এলো রে আয় পাপীদের চাপায়াত কারি এলেন ধরাই তাই কুল মখলুকত পড়ে সালাম সাল্লাল্লাহু আলাই পাপীদের চাপায়াত কারি এলেন ধরাই তাই কুল নৌকাত পরে সালাম সাল্লাল্লাহু আলাইহি দরুদ পরে মরুন হাওয়া সকাল বিকাল সাজ সকাল বিকাল সাজ এই ধূসর মরুভুকে কে এলো রে আজ এই ধূসর বুকে কে এলো রে আজ মুখেতে তাওহীদের বাণী শির দিনের দীপ্ত তাজ শির দিনের দীপ্ত তাজ এই ধূসর মরুর বুকে কে এলো রে আজ এই ধূসর মরুর বুকে কে এলো রে আজ গগন পবন দিশে হারা সলত সালাম গায় जीना इंसान होए बेकुल তার চাপায়াত চাই গগন পবন দিশে হারা সালাত সালাম গায় জিনা ইনসান হয় বেকুল তার চাপায়াত চাই আল্লাহর হাবিবে লেন ধরাই বেহেশত পাইলাজ বেহেশত পাইলাজ ধূসর মরুর বুকে কে এলো রে আজ এই ধূসর মরুর বুকে কে এলো রে আজ মুকেতে তাওহীদের বাণী শির দিনের দীপ্ত তাজ শির দিনের দীপ্ত তাজ এই ধূসর মরুর বুকে কে এলো রে আজ এই ধূসর মরুর বুকে কে এলো রে আজ রাসুল প্রীতি বুকে নিয়ে পড়ো কালিমা যত গুণা করছ ভবে কিছুই রবে না রাসুল প্রীতি বুকে নিয়ে পড়ো কালিমা যত গুণা করচ ভবে কিছুই রবে না তবেই হবে জান্নাত বাসি পাবে অনেক নাচ পাবে অনেক নাচ এই ধূসর মর বুকে কে এলো রে আজ এই ধূসর মর বুকে কে এলো রে আজ মুখেতে তাওহীদের বাণী শিরে দিনের দীপ্ত তাজ পাখির দিনের দিত তাজ এই ধূসর মরুর বুকে কে এলো রে আজ এই ধূসর মরুর বুকে কে এলো রে আজ এই ধূসর মরুর বুকে কে এলো রে আজ